السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ঘটনাটি দেখিয়েছি যে রসুল তার বিবিদের সাথে কি আচরণ করতেন রসুল স্বামীর হক সম্পর্কে কি বলেছেন বিবির হক সম্পর্কে কি বলেছেন এই সব কথাই আলোচনা চলছিল অনেক দিন থেকে আজকেও সেই রসুলের আখলাপ সম্পর্কেই কথা বলবো আল্লাহ তালা আল্লাহ সুবাহান তালা মুসলমানদের জন্যে এক আদর্শ নির্ধারণ করে দিয়েছেন তোমাদের মধ্যে যারা আখেরাতে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো তাদের জন্যে আদর্শ হচ্ছে তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি রসুল কেবল আদর্শই নয় হাসানা বলেছেন আল্লাহ তালা উত্তম আদর্শ কেবল আদর্শই নয় আজকে তো এমন অবস্থা সমাজে যে আমরা নিজেদেরকে রসুলের উন্মত বলে দাবি করি মোহাম্মদুর রসুল্লাহ ক্যালিমা পড়ে ইমান এনেছি বিশ্বাস করি কিন্তু আসলে বাস্তবতা কতটুকু যুবকের দিকে তাকালে তার পোশাক দেখলে তো বোঝা যায় না সে রসুলের উন্মত তার চুলের কাটিং দেখলে তো বোঝা যায় না সে রসুলের উন্মত সে যে সমস্ত সেলুনে চুল কাটতে যায় ওই সেলুনগুলোর মধ্যেও নায়কদের বিভিন্ন মডেলদের ছবি লাগানো থাকে টানানো থাকে কেন সে ওই নায়ককে চেনো না শুধু দেখানোর জন্য যে তোমার চুলের স্টাইলটা এমন হলে কেমন হয় যুবক কোনোদিন গিয়ে সেলুনে গিয়ে বলে নাই যে ভাই আমার চুলটা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মতো কেটে দাও তারপরেও দাবিদার আমি মুসলমান আমার গায়ের জামাটা পর্যন্ত রসুলের মতো বাড়াইতে পারি না আমার পরের প্যান্ট লুঙ্গি পায়জামা যাই হোক অরসুলের মতো বানাইতে পারি না রসুল বলেছেন না ইসফেলা মিনাল কাবাই মিনাল ইজা ফিন্না টাকুর নিচে যা যাবে জাহান্নাম আল্লাহ তালা টাকনুর নিচের অংশ কেটে যার নামে পাঠাবেন না এই কাটাকাটির কোনো সিস্টেম নেই মানে আমি নিজেই জাহান নাম রসুলের এত কঠিন কথাটা উম্মতের ফলো করার মতো বিষয় না এটা তাকে আধুনিক হতে বাধা দেয় টাকনুর উপরে কাপড়টা ওঠানোটা কেমন দেখা বেমানা কিন্তু সে যখন দেখে সে যাদেরকে ফলো করে ওই সমস্ত মুশরিকরা ইয়াহুদি নাসারারা তারা প্যান্ট তো হাঁটুর উপরে পড়ে এখন তার সব আধুনিকতা ওই জায়গায় গিয়েছে রসুল বলেছিলেন টাহনুর উপরে কাপড় ওঠাও এটা তার জন্য আধুনিকতার জন্য এক বড় বাধা হয়ে গেছে সেকেল হয়ে গেছে আর যখন মুশ্রিকদেরকে দেখলো হাঁটুর উপরে কাপড় উঠে গেছে উঠে ফেলছে এখন এটা তার জন্যে স্টাইল হয়ে গেছে আধুনিকতা হয়ে গেছে এই হচ্ছে ক্যালিমার দাবিদার এবং বাস্তবতা আমরা সবাই কালিমা পড়েওয়ালা দাবিদার ওম্মতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বাস্তবে রসুল যেই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করার জন্য জগতে এসেছিলেন সেগুলো অন্য ধর্মের মানুষ যত না বেশি প্র্যাকটিস করছে তার চেয়ে অনেক অনেক বেশি মুসলমান অতি বেশি আগ্রহী ওই সমস্ত বিষয় নিয়ে প্র্যাকটিস করছে তারা বেশি তো আমি রসুলের উম্মত দাবি করি নিজেকে কিসের জন্য কিসের ভিত্তিতে ভাই আমরা এখন আমাদের বাংলা সন হিসাবে চৈত্র মাস যাচ্ছে খুব শিগগিরই পার হয়ে যাবে সোমবার হয়তো শেষ দিন চৈত্রের শেষ তারপরে শুরু হবে বৈশাখ বাংলা নববর্ষ এই একটা দিন আসলে ভুলে যায় আমি মুসলমান আমার ভিন্ন এক পরিচয় আমি ধারণ করি লালন করি বিশ্বাস করি কাজে কর্মে সব কিছুতে আমাদের মতো এরকম কাঠ মৌলবীরা তারা যখন কিছু বলবে তখন আমাদেরকে পাকিস্তান পাঠায় দেওয়ার হুমকি দেওয়া হবে মনে হয় যেন আমরা পাকিস্তানি ইসলাম পাকিস্তান কেন্দ্রিক না বরং আমাদের এই অঞ্চলে বেদাহাতগুলো যত এসছে সব ওই অঞ্চল থেকে এসছে আপনি ঘৃণা করি তাদের অথচ কিছু বললেই আমাদেরকে ওই রকম কিছু আপত্তিকর শব্দ বসায় দিবে কাদের উপর কাদের জন্য বলা মৌলবীদের কি ঠেকা পড়ছে এই সমস্ত কথা বলা ঠেকা একটাই জিম্মাদারি দায়িত্বশীল মৌলবীরা দায়িত্বশীল ঠেকা না আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন এগুলো পৌঁছানোর জন্য ওম্মতকে ওম্মত ওই আধুনিকতার নামে তুমি মুশরিক হয়ে যায় শিরিক করো এই দাওয়াত পৌঁছানো আমাদের জন্য ফরজ আপনাদের কাছে আপনি আমাকে গালি দিবেন আমি সাদরে গ্রহণ করব কারণ এই শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে তো আমার রসুলও গালি খেয়েছেন মার খেয়েছেন সাবায় কাম খেয়েছেন আপনি আমাকে মারবেন মারেন কিন্তু যেহেতু আল্লাহ তালা এলেমে ওই নিয়ামত অহির ওই নিয়ামত দিয়ে দিছেন এখন ওই গালি খেতেও প্রস্তুত মাই খেতেও প্রস্তুত ফাঁসিতে ঝুলতেও প্রস্তুত যে কোনো নির্যাতন শিকারের জন্য প্রস্তুত কিন্তু ওই সিরিকের বিরুদ্ধে ওই বিদাহাতের বিরুদ্ধে ওই কুসংস্কারের বিরুদ্ধে ওই বাঙালি সাজার নামে সিরিক করার বিরুদ্ধে আমরা বলেই যাবো ইনশাআল্লাহ আপনি আমাকে যাই বলেন আপনার ক্ষমতা কতদূর কতদূর আপনার ক্ষমতা অতদূর পর্যন্তই আপনি আমার জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারবেন এতটুকু ক্ষমতা আপনার আছে আল্লাহ তাল আপনাকে দিয়েছেন হয়তো বা আপনার হাতে হয়তো আমার মৃত্যু হবে শাস্তি পাব কিন্তু এই শাস্তি আমার শাস্তি নয় আলহামদুলিল্লাহ এটা আমার জন্য নিয়ামত কিছু দিক থেকে হলেও রসুলের সাথে সাদৃশ্যতা গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্যার হাজিরিন এই দিলের আকুতিটা দুশ্মন ভাববেন না আমি প্রায়ই বলি আপনাদেরকে দুশ্মন ভাবার কোনো কারণ নাই আপনাদের ভাই সন্তান আমার হৃদয়ের যে আকুতি যে ব্যথা এটা আপনাদের সাথে শেয়ার করা এটা আমার জিম্মাদারি রক্তের টানের মতো এক বাঁধনে আবদ্ধ হয়ে গেছি আমি ইমাম আপনারা মুসল্লি আপনাদের কাছে দাওয়াত পৌঁছানো আমার জিম্মাদারি ওই বৈশাখ আসছে এটা উদযাপন কারা করবে কারা করবে হিন্দুরা করবে মুসলিমরা করবে যে মিছিলগুলো হবে যে আয়োজন হবে বটমূলে যে জমায়েত হবে সেখানে কারা যাবে শুধু কি হিন্দুরা যায় অমুসলিমরা যায় বেশিরভাগ আমার আপনার সন্তান অত্যন্ত হতাশার সাথে আফসুসের সাথে বলতে হয় গত কয়েক বছর আগে ফজরের নামাজ আমার সাথে একসাথে পড়েছে আমার বের হতে একটু লেট হয়েছে মসজিদ থেকে বের হয়েছি দেখি আমাদের সাথে ফজরের নামাজ পড়ায় ভাই ফজরের নামাজ পড়েই তিনি সাথে সাথে ঘরে গেছেন যেন ঈদগায় যাওয়ার যে অবস্থা ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সাথে সাথে ঈদগায় যাওয়ার যে প্রস্তুতি থাকে যেমন এমন একটা কোনো ব্যাপার তিনি সাথে সাথে ঘরে গেছেন বাচ্চাদেরকে আগে থেকে রেডি হয়ে থাকতে বলেছেন তিনি নামাজ পড়তে এসছেন ফজরের নামাজ ওই বাচ্চাগুলোকে নিয়ে এই মসজিদের সামনে দিয়ে তিনি রমনার দিকে রওনা দিয়েছেন কেন করছেন এটা কারণ আপনি মনে করছেন আমি মুসলমান মসজিদে আমি বাইরে বাঙালি আমি যা ইচ্ছা তাই করবো না ভাই আমি মুসলমান মসজিদে আমি মুসলমান বাজারে আমি যেমন মুসলমান রাস্তায় ঘাটে আমি মুসলমান আমার ভাত্রমে পর্যন্ত সেই জন্য তো এক সাহাবিকে কটাক্ষ করে একজন ইয়াহুদি বলেছিল তোমাদের নবী ওই ভাত্রমে কোন দিকে বসতে হবে সেটাও শেখায় না এত নিকৃষ্ট কাজের কথাও শেখায় তিনি সগর্বে বলেছিলেন হজরত আবু আজিবান সরি আরদি আল্লাহ তালান শুধু তাই না ঢিলা কুলু কয়টা ব্যবহার করতে হবে ডান দিকে না আগে বাম দিকে আগে কোন দিকে বসতে হবে সব শিক্ষার আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সেজন্যই তো তিনি আমাদের আদর্শ সেজন্যই তিনি আমাদের উত্তম আদর্শের ঘোষণা দিয়েছেন আল্লাহ সুলহান কারণ তিনি আমাদের সমস্ত জীবনের সব কিছু হাতে কলমে শিখিয়ে দিয়েছেন বলে গিয়েছেন আলহামদুলিল্লাহ সেই নবীকে না মেনে আমরা কোথায় যাচ্ছি মুসলমান যে নবীকে মানলে জান্নাতি কাফেলায় সামিল হতে পারবো সেই নিয়ামত রেখে আমি কোথায় চলছি কোথায় চলছি আজকে এর বিরুদ্ধে বললে আমার বাঙালিত্ব নিয়ে আপত্তি আসবে আমি এর বিরুদ্ধে বলতে যাব কেন বৈশাখ যেমন আপনার আমার অন্ত বাংলায় কথা বলি বাংলায় থাকি বাংলায় জন্ম বাংলা মায়ের ঘরে আমার জন্ম বাংলা বাবা আমার বাবা সব কিছুই তো বাংলায় আমিও তো বাঙালি আপনি জোর করলেও তো আমাকে হিন্দুস্তানি বানাইতে পারবেন না জোর করে কি সব কিছু হবে তা আমি বাংলার বিরুদ্ধে বলতে যাব কেন আমি বৈশাখের বিরুদ্ধে বলতে যাব কেন না বলতে যাব না বলবো না কিন্তু আপনি ওটার নামে যে শিখ করবেন ওর বিরুদ্ধে বলা আমার কর্তব্য আমি শুধু বাঙালি নয় আমি মুসলমান বাঙালি আমি মুসলমান বাঙালি আমার আখরাতকে বিসর্জন দিয়ে আমি আমার এই পরিচয় আমি ধারণ করতে পারি আমাদের মধ্যে কিছু মানুষ আছেন এইরকম বলে থাকেন আবহমান বাংলার এক ঐতিহ্য এটা আমার আশ্চর্য লাগে প্রশ্ন আসে আবহমান বাংলায় কি কোনো মুসলমান ছিল না এই ঐতিহ্য যখন থেকে ইতিহাস যখন থেকে সেই পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের ইতিহাস আপনারা জানেন দশই মার্চ অথবা এগারোই মার্চ তখন কৃষকরা খাজনা দিত এটা এখনকার ব্যবসায়ীরা খুব ভালো বুঝবেন কৃষকরা খাজনা দিত সে খাজনা দিত তারা যেই বর্ষপঞ্জি হিসাবে আরবি বর্ষপঞ্জি হিসাবে সম্রাট আকবরের সময় আরব আরবি হিজরি সন হিসাবে তখন গণনা হতো এখন আপনাদের যারা ব্যবসা করেন এই বিষয়টা খুব ভালো বুঝবেন এখন যদি আপনাদেরকে কোনো হোলসেলাররা বলে যে আমাদের ফুল টাকা এখনই পেমেন্ট করো তখন তো আপনাদের কষ্ট হয়ে যাবে আপনারা বলবেন যে না রমজানে তোমাকে পেমেন্ট করবো তুমি এখন আমাকে চালায় এটাই তো বলবেন কারণ আমাদের সিজন যে রমজান ওই তৎকালীন কৃষকদের খাজনা দিতে কষ্ট হতো আরবি হিজন গণনায় যদি খাজনা নেওয়া হয় বছরের শুরু মহারমে যদি খাজনা নেওয়া হয় তাহলে তাদের কষ্ট হতো কারণ তখন ফসল তরত না কোথেকে দিবে তারা খাজনা তাদের এই সমস্যা মুসিবত দেখে তৎকালীন সম্রাট আকবর তিনি হুকুম করলেন যে নতুন করে একটা বর্ষ শুরু করা হোক যেন এই কৃষকদের খাজনা দিতে সহজ হয় আর আমাদের এই বাংলা জ্যোতির্বিজ্ঞানী পণ্ডিত সুফি ফতেউল্লাহ সিরাজি নামটা আমরা জানি খুব ভালো তাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ওই আঠা পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের তিনি এই সনটা চালু করেন কিন্তু মূল ধরেন হিজরি সনকেই হিজরি সনকে মূল ধরেই চালু করেন কিন্তু শুরুটা হয় আকবরের সিংহাসনে আরোহণের দিন থেকে মূল কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই যে আবহমান বাংলা বলে বলে আমাদেরকে ইসলাম বিরুদ্ধ কাজগুলো করানো হচ্ছে এটা একটা ভুল ইতিহাস আমাদের মূল তো হিজরি সন থেকে ইসলামের সাথে সম্পর্ক বাংলা নববর্ষ যদি উদযাপন করতে হয় হিন্দুরা পর্যন্ত মুসলিম হয়ে বাংলা সন উদযাপন করতে হবে কারণ বাংলা সনের গোড়া তো ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী হিজরি সনের সাথে সম্পৃক্ত উল্টা হয়ে গেল কেন ওই যে দুনিয়া এখন সব দিকেই তো উল্টা চলতেছে গত সপ্তাহে তো বলেছি সবই তো উল্টা চলতেছে গঙ্গা উল্টা চলে মানে সবই উল্টা চলতেছে আমরা এখন অনুসারী হয়ে গেছি আমরা ছিলাম অনুসরণীয় গোটা দুনিয়া আমাদেরকে অনুসরণ করার কথা মুসলমানদের সভ্যতা ইতিহাস সব কিছুই অনুসরণীয় অনুকরণীয় আলহামদুলিল্লাহ কিন্তু এখন উল্টা হয়ে গেছে আমরা অন্যদেরকে অনুসরণ করতে পারলে মনে হয় যে আমরা আধুনিক হয়ে গেছি আমরা এখন বিজ্ঞানী হয়ে গেছি আমরা এখন সংস্কৃত সংস্কৃতি এত বিশ্বাসী হয়ে গেছি সব কিছু যেন কেমন যেন হয়ে গেছে লুটপালট মুসলমান ভুলে গেছে আমার একটা পরিচয় আছে আমি কালমা কালিমা লালন করি আমি কালিমায় বিশ্বাসী আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি ভুলে গেছে মুসলমান এরপর এইভাবেই তো চলতেছিল চৈত্র শেষ হইতো খাজনা সব দিত জমিদাররা পয়লা বৈশাখে ওই কৃষকদেরকে ডাকাতো মিষ্টি মুখ করাতো এক আনন্দ ঘন পরিবেশ তাদের মধ্যে এক একৃদ্ধতার পরিবেশ কৃষক এবং মালিকদের মধ্যে জমিদারদের মধ্যে এক হৃদ্যতার সম্পর্কের একটা প্রকাশ ঘটত পয়লা বৈশাখে আস্তে আস্তে সেটা কোন দিকে চলে গেল চলে গেল সেটারও একটা ইতিহাস আছে কোন দিকে চলে গেল কিভাবে গেল পয়লা বৈশাখ ওই সব কিছু বাদ দিয়া কৃষির কাজের সাথে সম্পর্ক ছিল যেটা ফসলের সাথে সম্পর্ক ছিল যেটা এবং ইতিহাস থেকে যেটা পাওয়া যায় এটা বর্ষসন যেটা বঙ্গ বাংলা বর্ষসন এটার একসময় নামও ছিল ফসলি সন এই নামও ছিল আস্তে আস্তে ওই নামটাও উঠে গেল ইতিহাস তো বিকৃত হইল হইল নামটাও শেষ হয়ে গেল এরপর শুরু হইল কোথেকে উনিশশো সতেরো সন প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা ব্রিটিশদের বিজয়ের জন্যে হোম কীর্তন শুরু করেছে এই পয়লা বৈশাখে ভিতরে ভিতরে তারা পূজা করত ইংরেজদের বিজয়ের জন্য ইংরেজ প্রেমী হিন্দুরা এটা কখনোই ভুলে নাই সাতচল্লিশও ভুলে নাই আপনারা মনে করেন না তারাই স্বাধীনতা এনেছে এটা আমাদের গর্ব চেপে রাখা ইতিহাস এটা ছায়ের নিতে নিচে ওই ইতিহাস চাপা পড়ে আছে ওই চেপে রাখা ইতিহাস টান দিলে এখন আপনি সব কিছুর বিরুদ্ধে চলে যাবেন আপনার বিরুদ্ধে সব চলে আসবে আলহামদুলিল্লাহ মুসলমানরা কখনোই ইংরেজদের সাথে আপোষ করে নাই ইংরেজদের সাথে আপোষ করেছে হিন্দুরাই আজকে যে গান্ধী সাহেবকে নিয়ে এত কথা বহু ঐতিহাসিক বলেছেন তিনি ইংরেজদের দ্বারাই ছিলেন আমাদের এই কথা বলতে কোনো দ্বিধা নাই এই উপমহাদেশে স্বাধীনতা যারা এনেছেন তাদের পুরোদা ছিলেন ওলামায় দেওবত আলহামদুলিল্লাহ কাসেম নানতুবি ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন হুসাইন আহমদ মদানী ছিলেন তারা ছিলেন স্বাধীনতার মূল কর্তা রক্ত ঝরেছে ওলামায় দেওবন্দের রক্ত ঝরেছে রক্ত ঝরেছে হকানি আলমদের রক্ত ঝরেছে নেতৃত্বে সাধুরা চলে এসছেন হিন্দুরা চলে আসছেন আপোষের মাধ্যমে তারা নেতা সেজে গেছেন আড়ালে আবডালে ভেতরে ভেতরে কাজ করেছেন মুসলমানরা নির্যাতিত হয়েছে মুসলমানরা এটাই সত্য ইতিহাস ইতিহাস চেপে রাখেন রাখেন আমাদের দরকার নাই না আমরা জান্নাতমুখী আমাদের জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার আমরা তাই করব সেটা ইতিহাসের পাতা আসুক আর না আসুক লৌহে মাহফুজে লেখা হলেই চলবে আলহামদুলিল্লাহ আমাদের আমল নামায় লেখা হলেই চলবে আলহামদুলিল্লাহ চলবে যে লেখা আল্লাহ তারা আমাদেরকে ডান হাতে দিবেন কামতের মাঠে ওইটা হইলেই চলবে আমাদের ইতিহাসের ওই নোংরা ইতিহাস ওই বিকৃত ইতিহাসের পাতা উঠানোর দরকার নেই আমাদের হাজির তারপর আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের এই বৈশাখ উদযাপন বাংলাদেশে বিশেষ করে চারুকলা ইনস্টিটিউট এবং ওই সমস্ত ওই ছায়ানটের মাধ্যমে রমলা রমনা বটমূলে এই কেন্দ্রিক কেমনি কেমনি হয়ে গেল আল্লাহ জানে আমাদের প্রয়াত কবি সুফিয়া কামাল ইনি আর একটা বড় ভূমিকা রেখেছেন আশ্চর্য লাগে রমনা রমনা বটমূলে যেই জায়গা যেই জায়গাকে কেন্দ্র করে জমায়েত হচ্ছে আপনাদেরকে আজকে একটা টিপস আমি আপনাদেরকে শোনাই যে জায়গাটায় করা হয় বটমূল নামে ওই গাছটাকে আসলেই আসলেই কি বট গাছ কিনা একটু খোঁজ দিয়ে দেখবেন তো ওই গাছটাকে আসলেই বট গাছ কিনা ওই গাছটা বট গাছ নয় অন্য কিছু ওই গাছের নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে ইতিহাস বিকৃত হয়ে কোনো কাজ যখন হবে গাছের নাম তো চেঞ্জ হবে এটাই তো স্বাভাবিক সব কিছুই তো উল্টা পাল্টা আল্লাহ আকবার কি করছেন সেখানে মুসলমান আপনি কি করছেন সেখানে আমি বলেছি আগে বৈশাখ উদযাপন আমাদের কোনো বাধা নাই আপনি করেন আপনি করেন কি করবেন আপনি তো এখন কৃষক না কি করবেন মুসলমান হিন্দুরা যদি তোমার এই আনন্দকে হিন্দুরা যদি তোমার ওই ইতিহাসকে তাদের আকিদা বিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে তুমি মুসলমান তুমি কি ইসলামের দিকে তোমার এই উদযাপনকে নিতে পারো না তুমি কৃষি কাজ করো না করো না ঠিক আছে তুমি চৈত্রের শেষ দিনকে তোমার সারা বছরের আমল নামা হিসাবের একটা কাজ শুরু করে দাও যে আমার সারা বছরের আমল নামা আমি হিসাব করব সব হিসাব করব পয়লা বৈশাখ আসছে নতুন বছর আমি নতুন করে নতুন জীবন শুরু করব আস্তাফিরুল্লাহের মাধ্যমে আমার নতুন দিন শুরু হবে ইস্তিকফারের মাধ্যমে মুসলিম বিদ্বেষী ওই লম্পট রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমি বলছি রম্পট আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে মাফ চাই ক্ষমা চাই রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা করেন আমাদের কোনো আপত্তি নাই সাহিত্যিক হিসাবে মানের সাহিত্যিক ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কেন ভুলে যান দেশভাগের সময় যিনি এটাকে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শুধু এই কারণে যে আমি আমার কাজের লোক কোথায় পাবো এই বাংলার মানুষকে সে নিজের কাজের লোক মনে করত তার ঘরের কাজ করবে তার কৃষি কাজ করবে স্বাধীন হয়ে গেলে কাজের লোক কোথায় পাবে এমন নির্দিষ্ট যারা যাদেরকে যা আমাদেরকে যে মনে করত আমাদের শিক্ষা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে যার অবস্থান ছিল এরা শিক্ষিত হয়ে গেলে এরা নিজেদের অবস্থান বুঝে যাবে আমাদের কথা মানবে না এই লোকটাকে আমাদের আদর্শের ব্যক্তি বানায় ফেললাম আমরা আত্মমর্যাদা যদি কারো না থাকে সে রবীন্দ্রনাথকে ফলো করতে পারে কারণ মধ্যে যদি ইসলামী জাগরণ ইসলামী বিশ্বাস সভ্যতা ইসলামী আকিদা তামাদ্দন এর মোহাম্মদ ভালোবাসা যদি কারো দিনের মধ্যে থাকে তার আদর্শটা হবে মোহাম্মদুর রসুল্লাহ লজ্জা লাগে না লজ্জা থাকার কথা আত্মমর্যাদা থাকলে রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমে বৈশাখ উদযাপন হইতে পারে রবীন্দ্রনাথ তো বলেছে সূর্য উঠবে আগুন দিয়ে আমার শরীর পবিত্র হবে আগুনে তারা বিশ্বাস করে পবিত্র মনে করে আগুন দিয়ে আগুনকে সাক্ষী রেখে বিবাহ হয় আগুনকে সাক্ষী রেখে শেষ বিদায় হয় আগুনকে তারা শ্রদ্ধা করে সূর্যকে পূজা করে সূর্যের ওঠার অপেক্ষায় থাকে বা সূর্য উঠলো প্রার্থনার মাধ্যমে শুরু হইল বৈশাখ পালন ও মুসলমান তুমি কি ভুলে গিয়েছ তোমার ঘুম ঘুম ভাঙ্গার কথা হাইয়া হাইয়া নাও ঘুমের চেয়ে নামাজ ভালো ওই ধরিতে তোমার ঘুম ভাঙ্গার কথা আর তুমি এখন সকাল উদযাপনের অপেক্ষায় আছো সূর্য উঠবে সূর্য ওঠার অপেক্ষায় থাকে সূর্য পূজারীরা মুসলমান সূর্যের অপেক্ষায় থাকতে পারে আশ্চর্য মাসল মুসলমান আশ্চর্য কথা একজন কবিতা লেখে গেল বাস আমি ওটাকে বাংলা বানায় ফেললাম আমি যে মুসলমান আমি ভুলে গেলাম তোমার তো দরকার ছিল ফজর নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ সারাটা বছর আমি তোমার নেহামত খেয়েছি তোমার নেহামত খেয়েছি কিন্তু তোমার গোলামি করতে পারি নাই আয় আল্লাহ আজকে পয়লা বৈশাখ থেকে আমার অঙ্গীকার আমি আর আগামী বছর একটা গুণাও করবো ইনশাল্লাহ তোমার মুসলমান বৈশাখ উদযাপন তো ছিল এইরকম হওয়ার কথা নতুন বর্ষ বরফ নতুন করে জীবন শুরু এমন হওয়ার কথা তুমি যোগ দিচ্ছ মঙ্গল ওই যে মিছিলে যে মিছিল হয় আমাদের হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা মুখ দিয়েও বের হয় না কেমনে হবে আকিদা বিশ্বাসের মধ্যে যার প্রতি আমার লানত ঘৃণা সেটা মুখ দিয়ে বের হতেও কষ্ট হয় মঙ্গল শোভাযাত্রা মুসলমান একটু একটু একটু চিন্তা করেন একটু চিন্তা করেন প্লিজ একটু চিন্তার বিষয় আমার আপনার সন্তানরাই কিন্তু এই গত পনেরো বিশ দিন ধরে ওই মূর্তি বানাচ্ছে পেঁচা বানাচ্ছে ময়ূর বানাচ্ছে হাতি সিংহ বিকৃত করে বানাচ্ছে কেন মঙ্গল শোভাযাত্রা বের হবে মঙ্গল শোভাযাত্রা মানিটা কি আশ্চর্য হাজার হাজার মুসলমান সেখানে সামিল হচ্ছ তুমি কি জানো পেঁচাকে এইরকম ছবি বানাইয়া পেঁচার ছবি বানাইয়া তারা কেন মিছিল করে তুমি কি জানো কেন জানো না এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত তারা মনে করে বিষ্ণু দেবতা তাদের ওই দেবতার বিবি হচ্ছেন লক্ষ্মী দেবী ওই লক্ষ্মী দেবীর ক্ষমতা সমস্ত ভালো কাজ মঙ্গল কাজের ক্ষমতা তার হাতে এটা তাদের বিশ্বাস ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা তাদের বিশ্বাস এই দিনে যদি এই পেঁচার ছবি বানায় মিছিল করে পেঁচাকে খুশি রাখা যায় আমার জন্য আর অমঙ্গল সারা বছর কিছু হবে না আশ্চর্য কথা মুসলমান তুমি কি করে বিশ্বাস করো পেঁচা অমঙ্গলের ক্ষমতা রাখে তুমি কি করে বিশ্বাস করো লক্ষ্মী মঙ্গলের ক্ষমতা রাখে আল্লাহ সুহান তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন সুরা আরাফের মধ্যে খুঁজে দেখেন আল্লাহ বলছেন কুল্লা আমলিকুলি নফসি নফ ওয়ালা ইল্লা আল্লাহ ওগো নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আমি আমার জন্যে নবী নিজের জন্যে বলছেন ভালো মন্দ মঙ্গল অমঙ্গল কোনো কিছুর ক্ষমতা রাখি না আমার পক্ষে আমার রবের ফয়সলা যেটাই সেটাই হওয়ার অন্য কিছু না তুমি ভুলে গেছো সে কথা তুমি মঙ্গল প্রদীপ মঙ্গল প্রদীপ জানাও এই আগুনকে তুমি মনে করো মঙ্গলের প্রতীক আগুন মঙ্গলের প্রতীক মুসলমান তো বিশ্বাস করে সমস্ত কিছু মঙ্গলের মালিককে আল্লাহ হাজরে আসওয়াদের মতো কত মুবারক পাথর চুমা দিলে গুনা মাফ হয় হজরতে অমর ফারুক রদি আল্লাহ তালাম আল্লাহ আকবর হজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাতাল হাজার লা তদুর ওয়ালা তানফা হজরে আসওয়াদ আমার রসুল চুমা দিয়েছে আমি চুমা দিচ্ছি আমি জানি তুমি একটা পাথর লা তদুর ওয়ালা তানফা তোমার মঙ্গল অমঙ্গলের কোনো ক্ষমতা নাই অমরের ঘোষণা কোথায় অমরের সেই সন্তানেরা কোথায় তোমাকে আজ সিদ্ধান্ত নিতে হবে তুমি কি অমরের সন্তান না রবীন্দ্রনাথের সন্তান এটা সিদ্ধান্ত নিতে হবে শুধু মুখে মুখে নয় আকিদায় বিশ্বাসে অঙ্গীকার করে যেতে হবে অন্তত এই মসজিদে যারা নামাজ পড়ছি তাদের আপনজন কেউ ওই সমস্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে নিজের ইমানকে সে ধ্বংস করবে না ইনশাআল্লাহ অঙ্গীকার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক এনায়ত করেন ও ভাই ও যুবক তোমার একটা লাল সাদা জামা দরকার লাল সাদার সাথে বাংলার কি সম্পর্ক তুমি জানো কেন কিসের সম্পর্ক কি আমার ধান লাল হয় আর গম সাদা হয় সেই জন্য তুমি লাল সাদা পড়ছ না আলু লাল সাদা হয় সেই জন্য পড়ছ কেন পড়ছ তুমি জানো না তুমি জানো না তোমাকে একটা সুন্দর পোশাকের নামে হিন্দুদের ওই সিঁদুর লাল আর ওই শাখা সাদা ওই লাল সাদা রং তোমার শরীরের মধ্যে পড়ায় দেওয়া হচ্ছে তোমার আকিদার মধ্যে ওই লাল সাদার আকিদা ঢুকায় দেওয়া হচ্ছে তোমার খবর নাই তোমার একটা লাল সাদা শাড়ি দরকার একটা শাড়ি দরকার ও যুবতী আমার আপনার মেয়েরাই তো পড়বে একটা লাল সাদা শাড়ি পরবে সে ইসলাম তো বলেছিল তোমার ইজ্জত আপলুকে হেফাজত করো তোমার সৌন্দর্যকে গোপন করো অথচ ওই শাড়ি এমন এক পোশাক পড়াইয়া দিচ্ছি আকিদা বিশ্বাসের সাথে তো গেলই আমার হিন্দুয়ানি বিশ্বাস ঢুকে গেল আবার সাথে সাথে বেপর্দা কী হইল ভাই কি হইল শরীরের যে সমস্ত অঙ্গ ফুটে উঠলে সৌন্দর্য প্রকাশ পায় ইসলাম বলেছিল ইসলাম বলেছে সুরে নূরের মধ্যে আল্লাহ তালা বলছেন তোমার সৌন্দর্যকে তুমি গোপন করো এটা তোমার ইজ্জতের কথা তোমার সম্মানের কথা আজকে গোটা দুনিয়ায় আমরা খোঁজ করলে দেখি ভারতের বহু শহর ধর্ষণের এক মহা উৎসব চলে তাদের ধর্ষণ যেখানে সেখানে ধর্ষণ কেন এটা এটা এই জন্যে যে তাদের ধর্মে পর্দার বিধান নাই যে সমস্ত অঞ্চলে পর্দার বিধান আছে আলহামদুলিল্লাহ সেখানে ধর্ষণ গোটা দুনিয়ার চেয়ে জিরো পার্সেন্ট হবে আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া আল্লাহ তালা আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া যে রব্বুল আলমিন আমার মা বোনদের ইজ্জত রক্ষায় এমন এক বিধান দিয়েছেন যে বিধানে আমার মার ইজ্জত রক্ষা হয় আমার বোনের ইজ্জত রক্ষা হয় আমার মেয়ের ইজ্জত রক্ষা হয় এখন আমি নিজে যদি রক্ষা না করি কার কি করার আছে আমি ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করব না কোনো দেবদেবীর ওই মূর্তি ওই সমস্ত জীবজন্তুর মূর্তি তাদেরকে মঙ্গল অমঙ্গলের বাহক মনে করা তাদেরকে মঙ্গল অমঙ্গলের মালিক মনে করা ও ভাই তো মক্কার মুশ্রিকদের সাথে আমার সাথে কি পার্থক্য রইল মক্কার মুশ্রিকরাও এরকম জীবজন্তু মানুষের মূর্তি বানাইতো লাত ওজ্জা এগুলোকে তারা মঙ্গল অমঙ্গলের মালিক মনে করত তাদেরকে পূজা করত রসুল নিজ হাতে সেগুলোকে ভেঙেছেন তোমার রসুল আল্লাহ ছাড়া কাউকে মঙ্গল অমঙ্গলের মালিক মানেন নাই মুশ্রিকরা যাদেরকে মঙ্গল মঙ্গলের মালিক মানত রসুল নিজ হাতে সেগুলোকে ভেঙ্গেছেন সেই রসুলের উম্মাদ তুমি রসুলকে ভুলে গেলা তোমার ইমানের জন্যে যে রসুল রক্ত ঝরিয়েছেন সেই রসুলকে ভুলে গেলা আজকে তোমার কাছে হিন্দুদের ওই আদর্শ আখলাক ওই চরিত্র ওই ধর্মবিশ্বাস তোমার কাছে প্রাধান্য পেল তোমার রসুলের সুন্না কোথায় গেল ভাই রসুল বলেছেন পর্দা করতে কোথায় গেল নারী পুরুষ একসাথে সেখানে জমায়েত হচ্ছ গান বাজনা করছ ঢোল বাদ্য তবলা বাজাচ্ছ এগুলো ইসলামের কোথায় আছে তুমি বাঙালি কিন্তু বাঙালি মুসলমান তুমি হিন্দু বাঙালি নও হিন্দুদেরকে তোমার ঈদের জামাতে সামিল করতে পারবা না জামাতের সাথে একসাথেই থাকো আসো আমাদের সাথে ঈদের নামাজ পড়ো দেখি পারো কিনা পূজা মণ্ডপগুলোতে এত ভিড় কেন হয় এত হিন্দু বেড়ে গেছে দেশে না হিন্দু বাড়ে নাই উৎপাদ বাড়তে পারে মানুষ বাড়ে নাই তাদের সংখ্যা বাড়িয়েছ ও মুসলমান আমার আপনার সন্তানরাই তাদের সংখ্যা বাড়াচ্ছে তাদের পূজা মণ্ডপগুলোতে আমরা যাচ্ছি তারা কিন্তু মসজিদে আসবে না জিন্দিগিতে মসজিদের আশেপাশেও আসবে না যদি কখনো আসে ওই রাস্তায় যদি পেশাব পায়খানা ধরে তখন বাথরুম খুঁজতে আসতে পারে দোয়ার বরকত দিতে আসবে না আর আপনি চান তাদের লাড্ডু খাইতে তাদের সিন্নি খাইতে নাউজবিল্লাহ আত্মমর্যাদা ভুলে গেলে মুসলমান পরাজয় নিশ্চয় তোমার আদর্শ আখলা যদি শেষ হয়ে যায় এদের স্বাধীন করার জন্যে যুদ্ধ লাগবে না এ মাটি এ মাটির স্বাধীনতা বিপন্ন হওয়ার জন্যে যুদ্ধ লাগবে না আমার আদর্শ আখলা শেষ করতে পারলে আমার এই মাটিকে দখল করাও সহজ হয়ে যাবে দরকার তো নাই দখল করা আমি আর তুমি তো এক হয়ে গেছি আল্লাহ তালা সহি বুঝদান করেন আমাদেরকে ভুল বুঝবেন না এত কঠিনভাবে বলতেছি এই জন্যে যে বিষয়টা অত্যন্ত কঠিন নাজক বাংলা বাঙালি হওয়ার নামে যেন আমাকে কেউ অমুসলিম না বানায় ফেলে ভাই এটা খুব কঠিন কথা কারণ হচ্ছে আমি এত কষ্ট করে নামাজ পড়তেছি এত কষ্ট করে রোজা রাখি অথচ এমন ছোটোখাটো আমলের কারণে আমার ইমান শেষ হয়ে গেল আমার খবর নাই আমি যে মুশ্রিক হয়ে গেলাম আমার খবর নাই শিরিক যদি বিন্দু মাত্র থাকে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সারা জিন্দগির আমল সব বরবাদ হয়ে যাবে তো আমি কোন রাস্তায় আছি আমার তো দরকার জান্নাত আমি তো জান্নাত কেনার জন্য দুনিয়ায় আসছি নাকি না অন্য কিছুর জন্যে যদি জান্নাত কেনার জন্য দুনিয়ায় আসি জান্নাতি রাস্তায় আমাকে থাকতে হবে শয়তানের চ্যালেঞ্জ আমাকে গ্রহণ করতে হবে শয়তান বলেছে এটা সুরে আরাফের মধ্যে দেখেন শয়তান বলেছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যে মানুষের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে ঠেলে দিলেন ওই মানুষকে আমি ছাড়বো না ওই মানুষ যে রাস্তায় জান্নাতের পথে হাঁটবে যে রাস্তায় আপনার পর্যন্ত পৌঁছবে আমি ওই রাস্তায় বসে যাব তাকে মসজিদমুখী করব না আমি তাকে বটমূলে পাঠাইয়া দেব এটা শয়তানের চ্যালেঞ্জ আপনি শয়তানের কাছে পরাস্ত হবেন শয়তানের কাছে পরাস্ত হইলে ভাই আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে শয়তানের কাছে পরাস্ত হওয়া যাবে না সে আমাদের শত্রু আমাদের দুশ্মন সুরে ফাতিরের ছয় নম্বর আয়াতে বলে আলমিন স্পষ্ট বলেছেন ইন্না শৈতান আদু ফত্তাহিদু আদুয়া শয়তান তোমাদের দুশ্মন তাকে তোমরা দুশ্মন হিসাবেই গ্রহণ করো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না শয়তান বন্ধু মানে শয়তানের কাঁধে হাত দিয়ে আমি হাঁটবো না না শয়তান আমাকে যে রাস্তায় চলতে বলে ওই রাস্তায় চলার নামই হচ্ছে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করা আমি আসলে করছি কিনা আমি আসলে করছি কিনা আল্লাহ তালা হেদায়ত নসিব করেন আমি আপনাদের কাছে আমাদের করজোর নিবেদন ভাই আল্লাহর রাস্তায় আপনি বৈশাখ উদযাপন করেন নতুন করেন মুসলমান বাঙালি হিসাবে বৈশাখ উদযাপন করেন আপনি আলহামদুলিল্লাহ আপনি সেদিন ভালো খাবার খাবেন খান আপনাকে মানা করছে কি খান আপনি তবা করে নতুন জীবন শুরু করেন আপনি হাল খাতা খোলেন আমাদের তো কোনো আপত্তি নাই আপনি চৈত্রের শেষ দিনে আপনি আপনার হিসাব ক্লোজ করেন আমাদের তো কোনো আপত্তি নাই নতুন দিনে আপনি আপনার পার্টিদেরকে দাওয়াত দেন মিষ্টি খাওয়ান নতুন বছরের চুক্তি করেন নতুন কথাবার্তা শুরু করেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের আপত্তি থাকবে তখন যখন আপনি এই উদযাপনের নামে শিরিকের মধ্যে লিপ্ত হবেন ভাই শিরিকের মধ্যে লিপ্ত হলে আপনি আমার ভাই তিনি ভাই আপনি জাহান্নামের আগুনে ঝাঁপ দিবেন আমি দাঁড়িয়ে বসে বসে দেখব এটা হবে না হবে না আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তোমার সামনে তোমার ভাই বটমূলে চলে গেল শিরিক করলো গিয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করলো তুমি কি করলো তুমি কি করলো আমার কোনো জবাব নেই ভাই আল্লাহর কাছে যেন জবাব দেওয়ার একটা রাস্তা থাকে সেই জন্য কথাগুলো বলতেছি আল্লাহর রাস্তে একটু বুঝুন একটু বুঝুন আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে কোন রাস্তায় নেওয়া হচ্ছে একটু বুঝুন ভাই আল্লাহ তারা বলতেছেন সুরায় নিসার একশো চোদ্দ নম্বর আয়াতের বলে আলামিন বলতেছেন চোদ্দ নম্বর আয়াত তিলকা হুদুদুল্লাহ এটা তেরো নম্বর পরের আয়াত আল্লাহ তালা বলতেছেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها ওলাহু আযাবুম মুহিন <laughs> যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করবে ওমাই আসিল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি যারা করবে ওয়া তাআদ্দা হুদুদা আল্লাহ যে সীমা নির্ধারণ করে দিয়েছে জীবন চলার যে পথ বদলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাইরে যে চলে যাবে ওমাই তাআদ্দা হুদুদা আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ইউদখিলহু নারান খালিদান ফিহা আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাতে ঢুকে ওলাহু আযাবুন মুহিন তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে আপনি কি রাজি আপনি কি চান আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেন আপনি কি চান আপনার জন্য জাহান নামে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা হোক যদি চান তো মসজিদে কেন আসছেন যদি চান তো কালিমা কেন পড়েছেন কালিমা তো এজন্যই জন্যই পড়েছিলেন যে আমার আল্লাহ যা বলবে আমি তা মানব কালিমার সাথে মোহাম্মদ রসুল্লাহ এই জন্যই তো জুড়ে দিয়েছিলেন যে আমার আল্লাহ যা বলবে আমি রসুলের তরিকা মতো সেটা মানব পালন করব। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি মোহাম্মদ রসুল্লাহকে ফলো করব। এই জন্যই তো কালিমা পড়েছিলেন না কালিমার ভিন্ন কোনো মতলব ছিল মুনাফিকদের মতো যে আমি কালিমা পড়েছি কেন যে মুসলমানদের ডান্ডা খাওয়া থেকে বাঁচতে হবে আমাকে আমি কালিমা পড়েছি কেন মুসলমান যুদ্ধলব্ধ মাল পাবে ওই মালের মধ্যে আমার অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমি আপনি তো ওই জন্য কালিমা পড়ি নাই আমরা কালিমা পড়েছি ইনশাআল্লাহ তালা রসুলের সাথে আসরের মাঠে উঠবো ইনশাআল্লাহ আমরা তো কালিমা পড়েছি ওই জন্যে আমার রসুলের সাথে জান্নাতে কাফেলায় সামিল হবে ইনশাল্লাহ আমি তো মসজিদে আসি সেজন্যে আমি রব মানি আমার আল্লাহকে সূর্যকে আমি দেবতা মানি না আগুনকে আমি দেবতা মানি না আমি তো কালিমা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মঙ্গল অমঙ্গলের মালিক কেবলই আল্লাহ তারা সম্মান ও সম্মানের মালিক কেবলই আল্লাহ তারা মাল মাল দেওয়ার মালিক আল্লাহ তালা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ তালা হায়াতের মালিক আল্লাহ তালা মৃত্যুর মালিক আল্লাহ তালা আমি তো কালিমা পড়েছি এই জন্যে এই জন্যে আমি সাজদা দিতে আসছি আল্লাহকে একমাত্র সাজদা দিয়ে আল্লাহকে ইজ্জত করি আল্লাহকে হুকুম মানি আল্লাহ ও ভাই যদি তাই হয় আমি কেন অন্য রাস্তায় যাচ্ছি তাহলে কি কালিমার সাথে সাংঘর্ষিক হয়ে গেল না আমার মুনাফিকি হয়ে গেল না আমি কি মোনাফিকদের মতো আচরণ করছি না আল্লাহ তার হেদায়ত নসিব করেন বলেন আমি আল্লাহ তালা মুসলমানদেরকে মুসলমানদেরকে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণের মাধ্যমে ইমান ধ্বংসের যে ষড়যন্ত্র চলছে ওই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করেন আজকে কষ্ট লাগে কষ্ট লাগে মুসলমান সন্তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে ইসলাম নামধারী ওই তথাকথিত বুদ্ধিজীবীরা টাকলু মাথাওয়ালারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ইসলামী দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে এগুলো সব সেই শয়তানের ষড়যন্ত্রের অংশ শয়তান তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য এই সমস্ত দালালদেরকে দুনিয়ায় রাখছে তাদেরকে প্ররোচনার মাধ্যমে মুসলমানদের এই মানকে ছিনিয়ে নেওয়ার ওই ষড়যন্ত্র শয়তান করে যাচ্ছে ও ভাই সেই ষড়যন্ত্র আমরা পা দেবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ